আবু বুরদাহ ইবনু আবু মুসা আশআরি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে বললেন তুমি কি জানো আমার পিতা তোমার পিতাকে কি বলেছিলেন আমি বললাম না তিনি বললেন আমার পিতা তোমার পিতাকে বলেছিলেন হে আবু মুসা তুমি কি এতে সন্তুষ্ট আছো যে আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি তার সঙ্গে হিজরত করেছি তার সঙ্গে জিহাদ করেছি এবং তার জীবদ্দশায় করা আমাদের প্রতিটি আমল যা করেছি তা আমাদের জন্য সঞ্চিত থাকুক তার মৃত্যুর পর আমরা যেসব আমল করেছি তা আমাদের জন্য সমান সমান হোক তখন তোমার পিতা আবু মুসা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন না কেননা আল্লাহর কসম আমরা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের পর জিহাদ করেছি সালাত আদায় করেছি সাওম পালন করেছি এবং বহু নেক আমল করেছি আমাদের হতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে আমরা এসব কাজের সওয়াব এর আশা রাখি তখন আমার পিতা উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন কিন্তু আমি ওই সত্তার কসম যার হাতে উমারের প্রাণ এতেই সন্তুষ্ট যে আগের আমল আমাদের জন্য সঞ্চিত থাকুক আর তার মৃত্যুর পর আমরা যেসব আমল করেছি তা হতে যেন আমরা রেহাই পাই সমান সমানভাবে তখন আমি বললাম আল্লাহর কসম নিশ্চয়ই তোমার পিতা আমার পিতা হতে উত্তম